স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো সব নীলি স্বাধীনতা ভাসে আঁকবো স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো সব নীলি স্বাধীনতা ভাসে আঁকবো স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো সব নীলি স্বাধীনতা ভাসে আঁকবো স্বাধীনতা হলো রক্তিম সূর্য সেই সাথে আমাদের হলো ঈশ্বর্য স্বাধীনতা হলো এক রক্তিম সূর্য সেই সাথে আমাদের হলো ঈশ্বর্য আমরা হলাম বীরের জাতি আমরা হলাম বীরের জাতি আমরা দেশের তরে জাগবো স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো স্বপ্নেলি স্বাধীনতা কেন হাসে আঁকবো স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো স্বপ্নেলি স্বাধীনতা কেন হাসে আঁকবো স্বাধীনতা এ বুকের জেগে থাকা স্বপ্ন আমরা রুখে দেব হিংস্রতা বন্য স্বাধীনতা এ বুকের জেগে থাকা আমরা হিংস্রতা বন্য মরতে পারি রক্ত দিয়ে মরতে পারি রক্ত দিয়ে আমরা দেশের মানে রাখবো স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো সব মিলি স্বাধীনতা ক্যানভাসে আঁকবো স্বাধীনতা এনেছি ভুলি স্বাধীনতা কেন ভাসে আঁকবো স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো স্বপ্নিলি মিলি স্বাধীনতা কেন ভাসে আঁকবো